দুই নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত শেখ ফজরের নামাজ ইচ্ছাকৃতভাবে প্রতিদিন ত্যাগ করলে কি হবে ফজরের সলাথ হোক অথবা অন্য কোন ফরজ সলাথ হোক জোহর আসর মাগরে বেশা ফরজ সলাত ইচ্ছা করে কেউ যদি ত্যাগ করে প্রতিদিন ত্যাগ করে কাফের বড় কাফের একবার যদি ত্যাগ করে তবুও সঠিক মতে কাফের তবুও সঠিক মতে কাফের যখন সলাদ ত্যাগ করলো সেই সময় কাফের হয়ে গেল রাসুল উল্লাহামের একটি হাদিস নেই যে ফমান তারা কাহা যে ব্যক্তি সলাদ পরিত্যাগ করে ছাড়ে সে ফাঁসেক হয় অথচ আরবি ভাষায় ফাঁসেক শব্দটি ছিল সে গুনাগার হয় ফাকাদ আসা সে নাফারমনি করলো সে গোনায় লিপ্ত হইল পাপি হয়ে গেল এই কথা বলা হয়নি ফাকাদ কাফারা সে কাফের হয়ে গেল বলা হয়েছে সাহাবাই কেরামদের এর ওপর এজমা ছিল যে সলাদ পরিত্যাগকারী কাফের জি হ্যাঁ আর এটি হচ্ছে গবেষক আইমাই কাছে শক্তিশালী মত মনে রাখবেন যে কোরআন সন্না দ্বারা এটি প্রমাণিত সুতরাং সতর্ক সাবধান যারা মুসলিম হয়ে বাঁচতে চান ফরজ সলাদ পাঁচ অক্টের ফরজ সলাদে সতেরো রাকাত আল্লাহ ভাগ করে দিয়েছেন সেটা যথা সময়ে আদায় করবেন সময় পার করে যদি আদায় করেন বিনা ওজরে শরীয়তের কোনো ওজর নাই তবুও কুফরি হয়ে যাবে মনে ইচ্ছা করে শুয়ে থাকছেন আর সূর্য ওঠার পরে যখন কাজকর্মে গেল বা সূর্য সূর্য ওঠার পরে যখন জাগল জেগে নাস্তা পানি করবে তার আগে ফজরটা পড়ে নিল না কুফরি করল কুফরি করল হাটে বাজারে আজকাল আমাদের দেশের মানুষরা তাদের মূর্খতার কারণ হাটে বাজারে সন্ন্যত কায়েমের জন্য কোরবানির গরু কিনতে গিয়ে আর হাট বাজার করতে গিয়ে সংসারের কাজে বাজারে গিয়ে আসর ছেড়ে দেয় আর মাগরেবে এসে বা এর সাথে এসে আসর পড়ছে সূর্য ডুবে যাওয়ার পরে আসরের সলাদ পড়ছে কুফরি করল আল্লাহ রব্বুল আলম যেন বিষয়টি বোঝার তৌফিক দান করেন বিষয়টির গুরুত্ব বোঝার তৌফিক দান করেন এবং ওয়ালা তামতুন্না ইল্লা তু মুসলিম তোমরা মুসলিম না হয়ে মরিও না কমপক্ষে মুসলিম হয়ে যদি সর্বনিম্ন মুসলিম হয়ে মরতে চান পাঁচ অক্ত সতেরো রাকাত আদায় করে দেবেন গুলি যদি আদায় না করেন তবু নাজাদ পেয়ে যাবেন যদিও নেকিতে অনেক ঘাটতি হয়ে যাবে কিন্তু এটা নয় যে আপনি ফেঁসে যাবেন বাকি কথা হলো আপনি যদি ফজর ছেড়ে দেন কোন একটা অক্ত ছেড়ে দেন চার অক্ত পড়ছেন আর মাঝে মাঝে তাহাজুতো পড়ছেন এইভাবে নাজাদ পাওয়া যায় না আল্লাহ যেন তিনি ইসলাম বুঝার তৌফিক দান করেন